السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد প্রিয় ভাইরা আমার আমরা ইতিপূর্বে বিবাহ সম্পর্কে আলোচনা করতেছিলাম তখন বলেছিলাম যে আপনার বিবাহ করতে গেলে হ্যাঁ, বিবাহের খেতবা দিতে হয় এখন আরেকটি ব্যাপার আমাদের এর সাথে সম্পৃক্ত বলতে হয় সেটা হচ্ছে খেদবা দেওয়ার সময় মানে প্রস্তাব পাঠানোর আগে একটি পর্ব রয়েছে সেটা হচ্ছে আপনার মেয়েকে দেখার বিষয় সেটাও শরীয়তে গুরুত্ব দিয়ে থাকেন যে একজন মেয়েকে যদি আগে আপনি না দেখে নেন তার প্রতি যদি আকর্ষণ সৃষ্টি না হয় পরবর্তীতে সমস্যা ঘটতে পারে পছন্দ নাও হতে পারে হ্যাঁ, আপনার সংসারের মধ্যে ঝামেলা দেখা দিতে পারে এই কারণে শরীয়তে যদিও বেগানা মেয়েকে দেখা না যায় কিন্তু বিবাহের স্বার্থে সামনের ভবিষ্যৎ জীবনের সুবিধার জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলী ইসলাম হ্যাঁ সেই বেগানা মহিলাকে বিবাহের স্বার্থে দেখা জায়জ করেছেন এবং সেটার প্রতি শুধু জায়জ করেনি বরং উৎসাহিত করেছেন সুতরাং একজন ব্যক্তি যখন কোনো মেয়েকে প্রস্তাব দেওয়ার ইচ্ছা পোষণ করে সে যেন স্বাভাবিকভাবে তার যতটুকু দেখা সম্ভব সেটা যেন দেখে নেয় যেন আকর্ষণ বোধ করে আকর্ষণ বোধ না হলে সে পিছিয়ে সরে যাবে যেমন তার চেহারা সাধারণত দেখা সম্ভব তার হাত দুই হাতের তালু দেখা সম্ভব এবং তার পা দেখা সম্ভব সুতরাং সে এটা দেখে নিতে পারে সেটা তার করা সম্ভব হ্যাঁ এই কারণে সে দেখে নেওয়ার চেষ্টা করবে এই ব্যাপারটি আমরা হাদিস থেকে আহ, দেখতে পাই রসুল আকরম ইসলামের যে অনুমতির ব্যাপারটি আহ, সেটা আমরা দেখে নেব হজরত সাহেব সাদ রাদি হাদিস থেকে তিনি বলেন যে আন্না ইমরাতান জাআত ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قالت يا رسول الله جئت لأهب لك نفسي فصعد النظر إليها وصوبه ثم طأطأ رأسه হ্যাঁ রসুল আকরম সাল্লাহ ইসলামের সাহাবি সাহেব সাদ রাদি বলেন যে একজন ব্যক্তি যে একজন মহিলা রসুল আকরম সাল্লামের কাছে আসলেন এবং মহিলাটি বললেন হে আল্লাহ রসুল আমি এসেছি আপনাকে আমি নিজের হ্যাঁ নিজেকে হেবা করে দেব আপনাকে আপনাকে দিয়ে দেব হ্যাঁ তখন মানে এটা হেবা রসুলের জন্য যায় ছিল হ্যাঁ যে কেউ এসে এরকম কোন মহিলা হ্যাঁ রসুলের জন্য হেবা করে দিতে পারে নিজের জীবনকে হ্যাঁ তো রসুল আকরমসাল্লাম কি করলেন এই কথা শোনার সাথে সাথে তিনি চোখ তুলে তাকালেন তার দিকে এবং হ্যাঁ তার দিকে একবারে মানে একবার সোজা দৃষ্টি দিলেন মাগে তাকে ভালো করে দেখলেন দেখার পরে তিনি মাথা নিচু করে ফেললেন হুম কারণ তার পছন্দ হয়নি এই কারণে আর বাড়তি যতটুকু দেখার দরকার ছিল ততটুক দেখে তিনি যখন পছন্দ হয়নি মাথা নিচু করে ফেললেন এর থেকে একটা জিনিস আমরা বুঝতে পারি যে রসুল আকরম সাহেব মাথা নিচু করলেন মানে তারপরে দেখাটা প্রয়োজন বোধ করলেন না হুম এই জন্য কারণ যতটুকু জায়জ ততটুকুই দেখলেন যখন পছন্দ হইলেন না চোখ ফিরিয়ে ফেললেন এটাই মানে যতটুকু জায়জ সেটা সেটাতে সীমাবদ্ধ থাকা এই হাদিস থেকে বোঝা যায় হ্যাঁ তাইলে দেখা যে জায়েজ এই হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি আরেকটা হাদিসের মধ্যে হজরত আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন যে কুনতু عند النبي صلى الله عليه وسلم فأتاه رجل فأخبره أن أنه تزوج امرأة من الأنصار فقال له رسول الله صلى الله عليه وسلم أنظرت إليها قال لا قال فاذهب فانظر إليها فإن في أعين الأنصار شيئا হজরত আবহরদিল্লাহ বলেন আমি একদা রসুল আকরম সাল্লামের কাছে ছিলাম হ্যাঁ ইতিমধ্যে একজন ব্যক্তি এসে হ্যাঁ, তাকে সংবাদ দিলেন যে তিনি একজন আনসারি মেয়েকে বিবাহ করেছেন তখন রসুল আকরম সাল্লাম তাকে বললেন তুমি কি সেই আনসারি মেয়েকে দেখেছো বিবাহের আগে সে বলল যে আমি দেখিনি তখন রসুল আকরম সাল্লাম তাকে বললেন ফাদহাব এই হা যে তুমি গিয়ে তাকে একটু দেখে নাও সেই কারণ আনসারিদের চোখের মধ্যে সমস্যা থেকে থাকে হম কেউ বলেছেন এই সমস্যা বলে যে ছোট চোখ হয়ে থাকতে পারে কেউ বলেছেন না তাদের চোখের মধ্যে একটু বর্ণের মধ্যে বেশ কম হয়ে থাকে হ্যাঁ সেটা যে কোনো একটা সমস্যা ছিল বলে রসুল আকরমসাল্লাম সেটা দেখে নিতে বলেছেন এই হাদিসটা আমরা দেখতে পাই মুসলিমের মধ্যে হাদিস নম্বর চোদ্দশো নম্বর আর আগের হাদিসটা ছিল বুখারের হাদিস হ্যাঁ পাঁচ হাজার সাতাশি নম্বর এবং মুসলিমের হাদিস চোদ্দশো পঁচিশ নম্বর হ্যাঁ আরেকটা হাদিস আমরা এই ক্ষেত্রে বলতে পারি যেটা হজরত জাবের থেকে বর্ণিত তিনি বলেন রসুল আসলাম সাদ করেন ইদা খতবা আহাদুকুম আল মারআহ فإن استطاع أن ينظر إلى ما يدعوه إلى نكاحها فليفعل হ্যাঁ তিনি বলেন যদি কোনো ব্যক্তি হ্যাঁ কোনো মেয়েকে বিবাহের প্রস্তাব করে তার পক্ষে যদি সম্ভব হয় যে তাকে সে দেখে নেবে এতটুকু দেখবে যার মাধ্যমে তার বিবাহের উৎসাহ জন্ম নেয় তাহলে সে যেন করে নেয় মানে এইখানেও লিমিটেড বলা হয়েছে যে দেখে যতটুক দেখলে তার ইচ্ছা জাগে যে তাকে বিয়ে করতে মনে চায় অতটুক দেখলেই যথেষ্ট যদি হাত দেখলেই যথেষ্ট হয় আর বেশি দেখবে না চেহারা দেখলেই যদি যথেষ্ট হয়ে যায় আর দেখবে না সুতরাং অতটুক দেখার দরকার যেন উৎসাহ সৃষ্টি হয় হ্যাঁ তখন তিনি বললেন আমি ইতিমধ্যে হজরত জাবর বললেন আমি এক মেয়েকে প্রস্তাব দিয়েছি এবং তার এই যে রসুলের যে নির্দেশনা সেটা যে কিভাবে মানছিলেন সেটাই তিনি বলতেছেন ইতিমধ্যে আমি একটা মেয়েকে প্রস্তাব দিলাম বিয়ের আমি তাকে দেখার জন্য রসুলের কথা অনুযায়ী আমি লুকিয়ে থাকতাম যেন আমি তাকে এতটুকু দেখতে পাই যেন বিবাহের উৎসাহ আমার মধ্যে জন্ম নেয় তখন আমি ততটুকু দেখেছিলাম যে বিবাহের উৎসাহ জন্মেছে পরবর্তীতে আমি তাকে বিয়ে করেছি এবং সে বিয়ে ঠিকও বটে এটা আবু দাউদের হাদিস হাদিস নম্বর দুই হাজার বিরাশি মুসনাদ আহমদের মধ্যে আছে তিন নম্বর খন্ড তিনশো চৌত্রিশ নম্বর পৃষ্ঠা মুস্তাদ রেখা হাকিমের মধ্যে এসেছে দুই নম্বর খন্ড একশো পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠা হ্যাঁ এবং এই হাদিসটা বিশুদ্ধ হাদিস এরকম ভাবে হ্যাঁ আরেকটি কথা আমাদের স্মরণ করিয়ে দিতে হয় এক্ষেত্রে সেটা হচ্ছে যে দেখার আসল আসল উদ্দেশ্যটা কি এর পিছর রহস্যটা কি হ্যাঁ সেটা কারণ দেখে নিলে আপনার বিশেষ করে ওই মহিলার যদি আকর্ষণ সৃষ্টি হয় তাহলে তার কাছে তার একটা অবস্থান সৃষ্টি হবে হ্যাঁ তার ভালোবাসা বাড়বে সামনে সম্পর্কটা আরো ঘনিষ্ঠ হবে এটাই আসল কারণ যেটার দিকে রসুল আকরম সাল্লাম আরেক হাদিসের মধ্যে ইঙ্গিত করেছেন হ্যাঁ, যেটা রসুল আকরম সাল্লাম হজরত মুগিরাকে একবার বলেছিলেন তিনি কিন্তু হ্যাঁ, এক মেয়েকে বিবাহের প্রস্তাব দিলেন হ্যাঁ, তখন রসুল আকরম সাল্লাম তাকে পরামর্শ দিলেন যে উন্দর ইলেহা ফা ইন্নাহু আহরা আইয়ুদামা কুমা যে তুমি তাকে একটু দেখে নাও কারণ এতে করে তোমাদের মাঝে ভালোবাসার সৃষ্টি হবে পরবর্তীতে আর সমস্যার সৃষ্টি হবে না তাইলে এই ভালোবাসা এই যে পারস্পরিক একটা বন্ধন এবং ঘনিষ্ঠতা এগুলো কিন্তু দেখার কারণে সৃষ্টি হয় এই কারণে আমরা যারা বিবাহে অগ্রসর হব হ্যাঁ, তারা অবশ্যই দেখে নেওয়ার জন্য চেষ্টা করব অন্যজনের দেখার উপর নির্ভর করব না এবং এই ক্ষেত্রে আরেকটা শরীর বিরোধী কাজও করতে যাব না নিজেই দেখব কিন্তু আমার হ্যাঁ ভগ্নিপতিকে আমার পিতাকে বিয়ের আগে কখনো হ্যাঁ আপনার দেখতে নিয়ে যাব না কারণ অতটুক শরীয়তে জায়জ করেনি একমাত্র আপনি বিয়ে করবেন আপনার জন্য শরীয়তে এতটুকু জায়জ করেছে যে আপনি দেখে নেবেন যেন ভবিষ্যতে আপনার জন্য সুবিধাজনক হয় সম্পর্ক ঘনিষ্ঠ হয় বিবাহ করার উৎসাহ জন্মে এই জন্য শরীয়ত যতটুকু আপনাকে জায়জ করেছে ততটুকু আপনি করবেন এর চাইতে বাড়তি অন্যজনকে সাথে নিয়ে ঝামেলা পাকাতে যাবেন না যেটা শরীয়তে জায়জ রাখিনি আশা করি আমরা ব্যাপারটুকুকে গুরুত্ব দিব যেন আমাদের বৈবাহিক জীবনে প্রশান্তি নেমে আসে এবং ভালোবাসা ঘনিষ্ঠ হয় আল্লাহ আমাদেরকে সঠিকটা করার তৌফিক দান করুন ওসল্লাহ আলা নবীনা মহম্মদ আল্লাহ আলী ওসাহ আজমাইন